السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আরেকটি বিষয় নিয়ে এইভাবে এই পর্যায়ে যে বিষয় থাকছে সেটা হচ্ছে তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস এটা যেটাকে আরবিতে কোরআনের ভাষায় কাদার বলা হয় এই তাকদির বা কাদার মানে হচ্ছে যে আল্লাহ প্রত্যেকটা জিনিস ঘটার আগে সেই ব্যাপারে তিনি জানেন এবং তিনি সেটা তার লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন এবং সেটা তার ইচ্ছে ছাড়া ঘটবে না এবং সেটা তিনি সৃষ্টি করবেন হ্যাঁ এই ব্যাপারগুলোতে বিশ্বাস করা এটাকে কাদাও বলা হয় হ্যাঁ অধিকাংশ সময় দুই শব্দ একসাথেও বলা হয় আল কাদা বল কাদর এরকম বলা হয় হম এখন হচ্ছে তাকদির বা কাদা কাদের উপর ইমান আনা যে বাধ্যতামূলক সেটার প্রমাণের দিকে আমরা যাব সকল মুসলমান একমত যে তাকদিরে বিশ্বাস করতে হবে এবং এটা ইমানের একটি বিশেষ রোকন যে কোনো মানুষ মোমেন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাকদিরে বিশ্বাস না করে এমনকি এবং সে যতক্ষণ না আল্লাহর এই ফয়সলা বা আল্লাহর সে নির্ধারণকে মেনে না নেয় এবং এই ব্যাপারে কোরআন সুন্নার অনেকগুলো প্রমাণ রয়েছে দুই একটা আমরা উপস্থাপন করছি যেমন কোরআন থেকে ধরেন সুরা কমারের উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ বলছে আমি প্রত্যেক জিনিসকে পরিমিত ভাবে সৃষ্টি করেছি হ্যাঁ একটা পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি উমর আব্দুল খত্তাব রদি আল্লাহ থেকে বর্ণিত যে জিবরিল হাদিসে জিবরিলের মধ্যে জিব্রিল আল ইসলাম যখন রসুলকে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন রসুল সাল্লাহ ইসলাম বললেন মুসলিম শরীফের হাদিস আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা যে রাসূল বলেন যে ঈমান মানে হচ্ছে তুমি আল্লাহর উপর ঈমান আনবে ফেরেশতাদের উপর ঈমান আনবে কিতাবের উপর ঈমান আনবে রাসূলদের উপর ঈমান আনবে পরকালের উপর ঈমান আনবে তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনবে যে জিবরিল ইসলাম বললেন সাদাকতা আপনি সত্যই বলেছেন এরকমভাবে আরেকটি ব্যাপার হচ্ছে তাকদিরের আসল মূল রহস্য যেটার উপর ইমান আনা বাধ্যতামূলক তাকদির মূল রহস্য যেটার উপর ইমান আনা বাধ্যতামূলক সেটা হচ্ছে এই কথার বিশ্বাস করা যে আল্লাহ শাহু মানুষ যা করছে সবই আল্লাহ শাহু জানেন হ্যাঁ সেগুলা সৃষ্টি করার আগে থেকে এবং সেগুলা তার কাছে তিনি লিখে রেখেছেন এবং মানুষের যে কাজকর্ম আছে ভালো মন্দ সবই আল্লাহর সৃষ্টি এবং সেগুলো আল্লাহর ইচ্ছাই ঘটবে এবং তাদের যে ভ্রষ্টতা এবং তাদের যে হৃদায়ত সব কিছু কিন্তু আল্লাহর ইচ্ছাই ঘটে থাকে যেটা তিনি চাইবেন সেটা ঘটবে আর যেটা তিনি চাইবেন না সেটা ঘটবে না এবং দুনিয়াতে কখনো তার জানা ছাড়া এবং তার ইচ্ছা ছাড়া কোনো কিছু সাধারণত ঘটে থাকে না হ্যাঁ আরেকটি কথা হচ্ছে যে তাকদির উপর বিশ্বাসকে যদি অস্বীকার করে সেটার বিধান কি তাকদিরকে যদি কেউ অবিশ্বাস করে হ্যাঁ সেটাকে অস্বীকার করে সেটা অবশ্যই কুফরি কারণ তিনটি এক নম্বর আছে যে তাকদিরকে অবিশ্বাস করলে কোরআন এবং শূন্যতে যে তাকদিরের কথা এসেছে সেটাকে অবিশ্বাস করা হয় এবং সেটাকে আপনার অসত্য বলা হয় এটার কারণে সেই কাফের আরেকটি হচ্ছে যে যখন আপনার একজন তাকদিরকে অবিশ্বাস করে তাহলে সেই ক্ষেত্রে সে এটাও পরোক্ষভাবে অবিশ্বাস করে যে আল্লাহ যে শানু কিছু ঘটার আগে সব জানেন এটাকে সে অবিশ্বাস করে আর এটা অবিশ্বাস করলে ইমান থাকে না আরেকটি ব্যাপার হচ্ছে যে সে ইমানের যে একটি রোকন তাকদের বিশ্বাস সেই রোকনকে অস্বীকার করলো এই জন্য সে কাফের হয়ে গেল সুতরাং আমাদেরকে তাকদির উপর সঠিক বিশ্বাস আনতে হবে না হলে কিন্তু জান্নাতে যাওয়া দুষ্কর হয়ে যাবে হম কারণ তখন আমরা হ্যাঁ কাফের হয়ে যাব এবং আমাদের গতি হবে জাহান্নাম আল্লাহ আমাদেরকে হ্যাঁ যেই তাকদিরই হোক না কেন ভালো মন্দ যাই কিছু তাকদিরের ফয়সলা হোক না কেন সেটা আমাদেরকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে হম এবং যদি আমি আশঙ্কা করি কোনো খারাপের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কারণ এই তাকদিরের নির্ধারণ সবকিছু আল্লাহর হাতে সুতরাং আশ্রয় চাইতে হবে আল্লাহর আল্লাহ আমাদের তাকদিরের ভালো মন্দ মেনে নেওয়ার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা আহমদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন